মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহী আমরাই মাদিনার আলোকিত নূর কুরআন হাদিসের সুললিত সুর আমরাই মাদিনার আলোকিত নূর কুরআন হাদিসের সুললিত সুর দুহাতে মশাল নিয়ে ইলমে নববীর দুহাতে মশাল নিয়ে ইলমে নববীর আমরা দিন ইমানের তারা নাগাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহী সাহাবায়ে কেরামের পথ ধরে তাই ওয়ারিসে রাসুল হব আমরা সবাই সাহাবায়ে কেরামের পথ ধরে তাই ওয়ারিসে রাসুল হব আমরা সবাই জামানার অন্ধকার ছিন্ন করে জামানার অন্ধকার ছিন্ন করে আকাবিরিনের রাহে আমরা রাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি ইমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়া ইমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়ান সত্যের সংগ্রামে আমরা চিরকাল সত্যের সংগ্রামে আমরা চিরকাল সোনালী ইতিহাস গড়তে চাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলামায় কেরামের দোয়া অবদান আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলামায় কেরামের দোয়া অবদান আমরা সেই চেতনায় করব নিপাত আমরা সেই চেতনায় করব নিপাত সব জুলুম সব বাতিল সব গুমরাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি আমাদের নেই দ্বিধা নেই কোনো ভয় সততা আদর্শের আমরা পরিচয় আমাদের নেই দ্বিধা নেই কোনো ভয় সততা আদর্শের আমরা পরিচয় জন্নতের ছায়াপথ ছেড়ে আমরা জান্নাতের ছায়া পথ ছেড়ে আমরা মিছে এই জগতের চাই না শাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরী আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরী সমাজের পরতে পরতে আমরা সমাজের পরতে পরতে আমরা যে আলো ছড়াই তার তুলনা নাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলের আমরা সিপাহি এই বাংলাদেশের আমরা গৌরব এশিয়া মহাদেশের আমরা সৌরভ এই বাংলাদেশের আমরা গৌরব এশিয়া মহাদেশের আমরা সৌরভ পৃথিবীর দিকে দিকে হব একদিন পৃথিবীর দিকে দিকে হব একদিন আমরাই তৌহিদের পতাকা বাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুরের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহী কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরা সিপাহী